الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا মোহাম্মদ وعلى আলহি وأصحابه أجمعين আজমাইন আম্মাবাদ সম্মানিত দর্শকবৃন্দ দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবি রচিত বয়ান ও আকিদা তাহলসুল জামা এই কিতাবটি বা আহলসুল জামাতার আকিদা এই কিতাবটি নিয়ে এই কিতাবটির বিভিন্ন অংশের অর্থ ব্যাখ্যা করছিলাম এবং আহলসুন্নত জামাতের আকিদা আমরা তুলে ধরছিলাম দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছি ইতিপূর্বে যে আহলসুন্নতল জামাতের নিকট আকিদার উৎস কি আমরা বলেছিলাম যে আহলসুন্নতল জামাতের আকিদার উৎস হচ্ছে কোরআন এবং সুন্না এবং তার অনুগামী হচ্ছে তিনটি উৎস একটি হচ্ছে এজমা একটি হচ্ছে আকলে সালিম একটি হচ্ছে ফেতরা সৌইয়া এই পাঁচটি আমরা উল্লেখ করেছি আমরা উল্লেখ করেছিলাম যে আহলসুল জামাতের আকিদার গ্রহণের কিছু মূলনীতি আছে সেই মূলনীতি ছয়টি মূলনীতি আমরা মৌলিকভাবে উল্লেখ করেছিলাম সেই মূলনীতিগুলো আমাদের আবার স্মরণ করে দিচ্ছি যাতে করে আমরা পরবর্তী আলোচনাটা আসতে সহজ হয় এর মধ্যে প্রথম হচ্ছে যে ইমান তসলিম তাজিম তিনটা জিনিস থাকতে হবে কোরআন এবং সুনার ওয়াহির কোরআন এবং সুন্নায় যে সমস্ত কোরআন এবং সুন্নায় যে সমস্ত ভাষ্য এসেছে সবগুলোর উপরে এক প্রথম ইমান তারপর তাসলিম তারপর তাজিম ইমান আনতে হবে মেনে নিতে হবে এবং সম্মান করতে হবে দ্বিতীয় যে মূলনীতি ছিল সেটা হচ্ছে যে একই বিষয়ে আগত বিভিন্ন নস বা ভাষ্যকে একসাথ করতে হবে একসাথ করে যেটাতে অস্পষ্টতা আছে সেটাকে স্পষ্ট যেটাতে আসে সেটার দিকে ফিরিয়ে নিতে হবে কোথাও যে অস্পষ্ট জিনিস দেখা যায় স্পষ্ট কি আসছে সেটা দেখতে হবে কোরআনে কেরিমে আল্লাহ তালা যেমন যে ওয়ারোহম মিনহু বলেছেন ঈসা আলাহিসাল্লামকে সেখানে আমরা অন্য জায়গাতে ঈসা আলাহিসাল্লামকে ইনুয়াইল্লা আব্দুল আল্লাহর একটা বান্দা বলেছেন সেই হিসাবে আমরা বান্দা হিসাবে গ্রহণ করব আল্লাহর পক্ষ থেকে রু সেই হিসাবে এরকম একটা উদাহরণ দিলাম আর কি তার অর্থ হচ্ছে যে একই বিষয়ের বিভিন্ন নস বা ভাষ্যকে একসাথ করতে হবে ভাষ্যকে একসাথ করা হলে সেখানে বোঝা যাবে যে কোথাও অস্পষ্ট থাকলে স্পষ্ট যেটা আসছে সেটা অনুসারে ব্যাখ্যা করতে হবে অস্পষ্ট জিনিসকে এটা দ্বিতীয় মূলনীতি তৃতীয় মূলনীতি হচ্ছে আল্লাহ তাহিদের ক্ষেত্রে কোনো কিছুই আল্লাহ তালা কোরআন সুন্না বাইরে আমাদের যাওয়ার অনুমতি দেননি অর্থাৎ কোরআন সুন্নায় যথেষ্ট তাহিদের দলিল প্রমাণ সাব্যস্তকরণে কোরআন এবং সুন্নার দলিল আমাদের জন্য যথেষ্ট এর বাইরে আর কোনো দলিলের প্রয়োজন নেই না আকলের প্রয়োজন আছে না বিবেকের কোনো দংশন গুরুত্বপূর্ণ প্রয়োজন হ্যাঁ সমর্থন করলে সেটা আমাদের গ্রহণযোগ্য কিন্তু সমর্থন না করলে সেটার কোনো প্রয়োজন নেই অনুরূপভাবে কোনো দর্শন বা কোনো রকমের কোন কোনো অন্য কোনো ধর্মের কোনো অংশ ইত্যাদি কিছু দিয়ে আমার তাহিদ প্রতিষ্ঠা করার প্রয়োজন নেই কারণ তাহিদ প্রতিষ্ঠার জন্য কোরআন সুন্নার ভাষ্যই যথেষ্ট চতুর্থ যে জিনিসটি মূলনীতি ছিল সেটা হচ্ছে যে কোরআন এবং সুন্না বুঝতে হলে সলফেস আলহিনের বুঝ অনুসারে বুঝতে হবে তারা যেভাবে বুঝছেন সেভাবে বুঝতে হবে নিজের মন মতো করে সেটাকে অন্যরকম করে বোঝার কোনো সুযোগ নেই প্রত্যেকটি বিষয়ে আপনি যেটা বুঝবেন সেটা দেখবেন যে আপনার এই বুঝটা আগে কেউ বুঝেছে কিনা সলফে সালাহীন তা বুঝেছে কিনা বিশেষ করে আমাদের ইমানরা পর্যন্ত অর্থাৎ সাহাবা ইকরাম তাবেইন ইমাম মুস্তাহিদিন পর্যন্ত ইমাম আবু হানিফ মালিক শাফি আহমেদ ইবিন হাম্বল ওনারা এটা বুঝছেন কিনা আপনি যা বুঝছেন না এর পরবর্তী লোকেরা এটা আবিষ্কার করেছে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না এই বুঝ গ্রহণযোগ্য হবে না পঞ্চম যে মূলনীতি ছিল সেটা হচ্ছে যে কোরআন এবং সুনার যে ভাষ্য আছে সেগুলোকে প্রকাশ্য রূপে বিশ্বাস করতে হবে কোন রকমের অপব্যাখ্যার দিকে যাওয়া যাবে না প্রকাশ্য যেটা আসছে সেটা বুঝেন আলহামদুলিল্লাহ সেটাতে কখনো কুফরি নেই কোনো নেফাকি নেই সেটা অবশ্যই ইমানের উপর প্রতিষ্ঠিত সেটা বুঝলেই আপনার ইমান প্রতিষ্ঠিত হবে প্রকাশ্য রূপে রূপেই গ্রহণ করেন প্রকাশ্য বলতে ওইটাই বোঝাচ্ছে যেটা সলভে সালেহীন যে অর্থ করেছেন নিজের মন মতো করে অর্থ করে এটা সলভে সালের উপর চালিয়ে দেওয়া যাবে না অনুরূপভাবে নিজে প্রকাশ্য জিনিস একটা জিনিস প্রকাশ্য আপনি ভুল বুঝে সেটা প্রকাশ্য বলবেন না তাই সলবে সালিন বুঝ অনুসারে প্রকাশ্য নীতিকে আমরা গ্রহণ করতে হবে অপ্রকাশ্য কোনো অপব্যাখ্যার দিকে আমাদের যাওয়া যাবে না ষষ্ঠ মূলনীতি হচ্ছে যে কখনো মনে করবেন না যে কোরআন এবং সুন্নার সাথে আপনার বিবেকের কোনো বিরোধ হবে হলে আপনি চিন্তা করতে হবে যে আপনার কোথাও সমস্যা হচ্ছে হয় বিবেক আপনার সমস্যাগ্রস্ত বিবেক অথবা কোরআন কোরআনের হাদিস শুদ্ধ আপনার বুঝতে ভুল হচ্ছে আর নস হাদিসের কোনো যেটা আপনার সন্দেহযুক্ত মনে হচ্ছে সেটা হয় বিশুদ্ধ হাদিস নয় আর বিশুদ্ধ হাদিস হলে আপনার বুঝতে সেটা অর্থ বুঝতে ভুল হচ্ছে এরকম কিছু মনে করতে হবে কিন্তু মৌলিকভাবে কোরআন সুন্না এবং আকল বিবেকের সাথে কোনো বিরোধ নাই এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে এ হচ্ছে সহি আকিদা নেয়ার মূল নীতি কিভাবে আমরা সহি আকিদা নেব আমাদের ইমাম বিভিন্ন স্থান ইমাম আবু জাফর তোহার বিভিন্ন স্থানে এই জিনিসগুলো উল্লেখ করেছেন আমি সংক্ষেপে সেগুলি একসাথে উল্লেখ করে আপনাদের সামনে বর্ণনা করে দিলাম তো এর মধ্যে দ্বিতীয় যে জিনিসটি আমাদের জানা দরকার সেটা হচ্ছে আকিদা ক্ষেত্রে বিভ্রান্ত যে সমস্ত দল আছে তাদের গ্রহণ আকিদা গ্রহণের মূলনীতি কি তারা কিভাবে আকিদা গ্রহণ করে থাকে আমাদের ইমাম বিষয়টি আলোচনা করেছেন তার আগে আমি একটি ভূমিকা স্বরূপ কিছু জিনিস আলোচনা করব তারপর ইমামের কথায় ফিরে যাব আসলে বেদাতের আকিদা গ্রহণের যে সমস্ত বেদাতি আছে বিশেষ করে যারা আহুল কালাম আছে দর্শনবিদ আছে যারা কালাম শাস্ত্রবিদ বলা নিজেদেরকে দাবি করে এবং যারা বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে গেছে তাদের সমস্যাটা কোথায় তা আমাদেরকে আগে নির্ধারণ করতে হবে তাদের সমস্যাটা হচ্ছে তারা মুখে বলে থাকে যারা কোরআন সুন্নার দাবি করে কিন্তু তাদের কোরআন সুন্নার দাবি মুখে যতই বলো কোরআন সুন্নার অনুসরণ করে থাকে কোরআন সুন্নার থেকে আকিদা গ্রহণ করে থাকে কিন্তু তাদের এই নীতি সঠিকভাবে গ্রহণযোগ্য নয় কারণ আমরা আগে যে ছয়টি নীতি উল্লেখ করেছিলাম আলোচনা যেমন আকিদা গ্রহণের সেটার সাথে তাদের এই আকিদা গ্রহণের মূলনীতি একই মিলে না তারা বিভিন্ন রকমের আকিদা গ্রহণ করে থাকে এক একজন এক এক পদ্ধতিতে পদভ্রষ্ট হয়ে গেছে মানে এক একজন এক এক অংশে পদভ্রষ্ট হয়ে দিন থেকে দূরে সরে গেছে আর এই ছয়টি মূলনীতির বাইরে যেই একটু চলতে যাবে সে কিন্তু পদভ্রষ্ট হয়ে যাবে এই জন্য আমরা দেখতে পাই যে তারা যতই বলুক না কেন প্রথম কথা হচ্ছে এটা তারা আসলে সঠিক মতের উপর প্রতিষ্ঠিত না কোরআন সুন্নাকে সঠিকভাবে অনুসরণ করে না এর কারণ হচ্ছে তারা মৌলিকভাবে তিনটি নীতিতে বিশ্বাসী এক নম্বর হচ্ছে যে কোরআন ও হাদিসের শাব্দিক ব্যাখ্যার নীতি তারা গ্রহণ করে থাকে শাব্দিক ব্যাখ্যার নীতি এরা খারিদি সম্প্রদায় করে থাকে শাব্দিক ব্যাখ্যা কিরকম কোরআন কারিমে কোথাও আল্লাহ তালা বলেছেন যে যে তারা এক আবার কোরআন আল্লাহ তালা বলেছেন কোথাও কোরআন কারিমে কোথাও বলেছেন যে কোনো গুনার ক্ষেত্রে কঠিন কঠোরতা আসছে রসুল্লাহ সাল্লাম কোনো হাদিস কোরআন কোন হাদিসের ক্ষেত্রে কোনো ইমানদারকে কোনো বেবিচারকারীকে বলেছেন লাইয়াজ নিজানি হুয়া মুমিন ইমানদার অবস্থায় কেউ বেবিচার করতে পারে না অথবা লাইয়াসরক সারেক হুয়া মুমিন সুর কোনোদিন ইমানদার হতে পারে না ইত্যাদি এই সমস্ত একটা শব্দ নিয়ে তারা চলে গেছে অন্যান্য হাদিসে অন্যান্য ভাষ্যের সাথে সেটা মিলিয়ে দেখে একসাথ করে সেটাকে সামঞ্জস্যপূর্ণ করে আলোচনা করেনি এই জাতীয় নীতি যারা অবলম্বন করেছে তাদেরকে বলা হয় খারেজি বর্তমান যুগেও খারেজি আছে বিশেষ করে যারা বিভিন্ন জায়গাতে সময় অসময়ে বিভিন্ন সমস্যা তৈরি করে মানে গোলযোগ তৈরি করে মানুষকে হত্যা করে বেড়াচ্ছে এরা বেশিরভাগই খারেজি এই সম্প্রদায়গুলো তারা একটি শব্দ বা একটি আয়াত নিয়ে আয়াতের একটি শব্দ নিয়ে বা একটি হাদিসের একটি ভাষ্য নিয়ে তারা একদিকে এক পেশি আচরণ করেছে তারা সম্পূর্ণরূপে এক শব্দকেন্দ্রিক হয়ে গেছে শব্দকেন্দ্রিক হয়ে গেছে এই শব্দকেন্দ্রিক হয়ে যাওয়ার কারণে তারা কবিরা গুনা যারা করবে তাদেরকে কাফের বলতেছে এই জাতীয় যেরকম খাওয়ারাজদের কাজ এই কাজগুলি অনেক হয়েছে বিশেষ করে তারা শব্দকে একটা শব্দকেই তাদের মূলনীতি ধরে নিয়েছে এটা একটি ভুল কোরআন একটা শব্দ না আমরা আগে বলেছি যে একই বিষয়ে সমস্ত বিষয় সমস্ত ভাষ্যকে একসাথ করে তারপর দেখতে হবে যে কি জিনিস বোঝানো হয়েছে এই এক নম্বর ভুল করে যারা করে থাকে তারা শাব্দিক নীতি ব্যাখ্যার নীতি অবলম্বন করেছে দ্বিতীয় একটি সম্প্রদায় আছে যারা কোরআনের অপব্যাখ্যার নীতি অবলম্বন করেছে যে কোনো জিনিসের ব্যাখ্যা তারা বিবেককে প্রাধান্য দিয়ে তারা মনে করছে এটা গ্রহণযোগ্য হয় না তাই অপব্যাখ্যা নীতি অবলম্বন করেছে অর্থাৎ তারা শাব্দিক নীতি নিয়ে তারা অপব্যাখ্যা নীতি অবলম্বন করেছে এর মধ্যে বিখ্যাত হচ্ছে জাহমিয়া মোতাজেলা এই দুই সম্প্রদায় মোতাজেলা জাহমিয়া দুই সম্প্রদায় তাদের সাথে তাদের সাথে একসাথ করে বলতে পারে তারা আশায়রা এবং দিয়ে এরাও একই নীতি অবলম্বন করেছে তারা অপব্যাখ্যা নীতি অবলম্বন করেছে এই জন্য তারা কোরআন এবং সুন্না যে সমস্ত ভাষ্য তাদের বিবেক ধরে না তাদেরকে অপব্যাখ্যা করেছে কোরআন এবং সুন্না আকল বিরোধী নয় তাদের আকলকে তা প্রাধান্য দেওয়ার কারণে তারা এই কাজটি করেছে অর্থাৎ তারা বিবেকগ্রাহ্য না হলে অপব্যাখ্যা করতে শুরু করে দিয়েছে এই জন্য বহু কিছুকে তারা অপব্যাখ্যা করেছে আখরাতের অনেক কিছুকে তারা অস্বীকার করেছে কবর আজাবকে অস্বীকার করেছে ফুলসেরাতকে অস্বীকার করেছে মিজানকে অস্বীকার করেছে যে কেন মাপতে হবে কেন ফুলসেরাত কেন পার হতে হবে কষ্ট কেন দিবে কবর আজাব কেউ আমরা দেখি না ইত্যাদি ইত্যাদি তারা যে সমস্ত জিনিস অস্বীকার করেছে সেগুলি আহলে সুন্দর জামাত মানে যেগুলি জিনিস এগুলি আমাদের দুনিয়াতে এগুলি প্রমাণিত হওয়ার জিনিস নয় প্রমাণিত হওয়ার জিনিস হলে সেটা আর ইমানের বিষয় থাকতো না সেই জন্য ইমানের বিষয় আলাদা প্রমাণিত হওয়ার জিনিস আলাদা ইমান হচ্ছে আল্লাহ জিনিস মুন্নবিল গায়েব গায়েবের ইমান আনলেই ইমান হয় এর আগে দেখার পরে ইমান থাকে না দ্বিতীয় যে সম্প্রদায়টি ভুল নীতির অবলম্বন ভুলনীতি চলে গেছে তারা অবলম্বন করেছে অপব্যাখ্যার নীতি তাবিল বা অপব্যাখ্যার নীতি এই অপব্যাখ্যার নীতি অবলম্বন করার কারণে তারা ভুল পথে চলে গেছে আমরা বলেছিলাম আগেই যে একটি আমাদের আহলুসুল আকিদার গ্রহণের নীতি হচ্ছে তারা প্রকাশ্য নীতি প্রকাশ্য শব্দের অর্থ গ্রহণ করবে যে প্রকাশ্য অর্থটি সলভে সালিন থেকে এসেছে নিজেদের প্রকাশ্য মত নয় আবার আবার ওই পথ নয় যে অপব্যাখ্যা করে অন্য পথে অন্য অর্থে নিয়ে যাচ্ছে যেটা মূল শব্দ থেকে দূরে সরে গেছে এরকম কোন নীতি সলভে সালেহীন গ্রহণ করেননি এবং এটা আকিদার জন্য বিশুদ্ধ আকিদার উৎস হতে পারে না কিন্তু দ্বিতীয় এই সম্প্রদায়টি যারা সম্প্রদায়টি বিশেষ করে জাহমিয়া মোহতাজেলা আশায়ার এবং দিয়ে এরা কোরআন এবং সুন্নার নসকে ভাষ্যকে অপব্যাখ্যা অপব্যাখ্যা করে অন্যদিকে নিয়ে গেছে তৃতীয় একটি গোষ্ঠী আছে যারা কোরআন এবং সুন্নার শব্দিক অর্থ গ্রহণ করেনি আবার তারা অপব্যাখ্যাও করেনি তারা আরও দূর চলে গেছে তারা কোরআন এবং সুন্নার অর্থ যেটা আছে এটাকে মোটেই গ্রহণ করেনি বলে যে এটা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে গোপন কোনো ইঙ্গিতপূর্ণ ব্যাখ্যা যেমন রাফিজিরা গ্রহণ করেছে শিয়ারা গ্রহণ করেছে দার্শনিক মতবাদে বিশ্বাসী বিভিন্ন অনুসারে সুহিবিরা বিভিন্ন রকমের অর্থ গ্রহণ করেছে তফসিল ইশাহারি যারা বলা ইঙ্গিতপূর্ণ বলা হয় এই জাতীয় অবস্থা দেখলে আমরা বুঝতে পারি যে এই মৌলিকভাবে যারা পদভ্রষ্ট হয়েছে অধিকাংশই এই তিনটি জিনিসের কোনো একটি নিয়েছে হয় তারা কোরআন এবং সুনার শব্দ ব্যাখ্যা করেছে অথবা কোরআন সুনার শব্দের অপব্যাখ্যা করেছে অথবা কোরআন সুনার মূল তথ্য বাদ মূল কথা বাদ দিয়ে ইঙ্গিতপূর্ণ নিজের নিজেদেরকে আরো বেশি পণ্ডিত দাবি করে যে আমরা ইঙ্গিতের অর্থ বুঝি তফসির ইশারি ইশারা বুঝি আমরা এটার ইঙ্গিত কি ভিন্ন অর্থ কি গোপন অর্থ কি ইত্যাদি বের করার জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছে তারা এই জন্য পদভ্রষ্ট হয়েছে তো কোরআন সুনার মৌলিক নীতিতে যদি আমরা বিশ্বাসী থাকি যে আমরা আগে ছয়টি যে নীতি বলেছিলাম যে সহি আকিদার জন্য অবশ্যই সহি আকিদার জন্য এই ছয়টি নীতির বাইরে গেলেই যে কোনো মানুষ পদভ্রষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছি আমরা এরা এই এই এই নীতিতে তারা ভুল করেছে এই নীতি ভুল করার কারণে তারা পদভ্রষ্ট হয়েছে দ্বিতীয় আমরা দেখতে পাই যে আমাদের আকিদার একটি মূলনীতি হচ্ছে আমরা বলেছিলাম যে আকিদের উৎস আকিদার একটি উৎস হচ্ছে ইজমা এবং ইজমা থেকে আমরা বলেছিলাম যে এজমা হচ্ছে ওইটাই যেটা সলভে সালহীন ইজমা বিশেষ করে সাহবা কালাম রেদুল্লাহ আলিম কোনো বিষয়ে রেদুল্লাহ আলিম ইজমাহিন তারা যদি কোনো বিষয়ে একমত হয় তাহলে সেইটা আমাদের জন্য আকিদের উৎস হিসেবে বিবেচিত হবে কিন্তু বেদাতিরা দেখা যায় সবসময় তারা যে কোনো জিনিস তারা কোনো কিছু কিছু করার পরে অন্যায় করে বেদাহাত করে শিরিক করে বা কুহুরি করছে অথচ এরপরে বলবে যে এটার ফলে আজমা হয়ে গেছে এই জাতীয় এজমার দাবি তারা করে থাকে কিন্তু আসলে এই জাতীয় এজমা কখনো হয়নি কারণ কোরআন সুন্নার বিরোধী এজমা হতে পারে না এজমার জন্য কোরআন এবং সুন্নার দলিল লাগে সুস্পষ্ট দলিল লাগে কোরআন সুন্নার দলিল উপরেই এজমা হয়ে থাকে এটাকে বলা হয় এজমার দলিল এজমার দলিল এজমার দলিল লাগে সেই দলিল অনুসারে যে কোনো এজমার জন্য একটা নস লাগে নস লাগে সেই নস অনুসারে এজমা হয়ে থাকে একটা নসের উপরে সমস্ত মত মুসলিম একখাত হয়ে থাকে সেটাই হচ্ছে নিয়ম কিন্তু তারা যে সমস্ত বেদাতিরা যে সমস্ত এজমার দলিল দিয়ে থাকে সেগুলি বিশুদ্ধ নয় মিথ্যা এজমার দলিল দিয়ে থাকে সেগুলি গ্রহণযোগ্য নয় আরেকটি জিনিস হচ্ছে আহলে সুনতল জামাত যে সমস্ত এজমা করেছে সেগুলিকে এই বেদাতিরা গ্রহণ করে না তারা মনে করে যে সেটা গ্রহণ গ্রহণ করা যাবে না দেখুন সাহাবাইকরাম কোরআন এবং সুন্নার নস ভাষ্যতে যে সমস্ত আল্লাহ যে সমস্ত গুণাগুণ এসেছে সেগুলিকে অপব্যাখ্যা না করার নীতিতে এজমা হয়েছেন তাদের একমত এটাতে কিন্তু পরবর্তীতে এসে অপব্যাখ্যা তারা বলে যে ব্যাখ্যার নীতিতে এজমা তারা ব্যাখ্যা করে দিয়েছে অপব্যাখ্যা করেছে ভুল অর্থ প্রকাশ করছে অস্বীকার করছে ভাগ ভাগ করছে এর অর্থ হচ্ছে তারা সাহবায়ক রামের সে এজমাকে অস্বীকার করে বসেছে তৃতীয় যে জিনিসটি আমরা বেদাতিদের মধ্যে দেখতে পাই যে বেদাতিরা কোরআন এবং সুন্নাকে একমাত্র উৎস মনে করে না অনুরূপভাবে তারা সহি এজমাকেও উৎস মনে করছে না বিশুদ্ধ ইজমাকে উৎস মনে করছে না বরং তাদের নিজের মন গড়া ইজমা বানিয়ে নিচ্ছে আবার তারা আকলে সেলিম আকলে সেলিমকে উৎস মনে করছে না তাদের নিজের আকল যারা নষ্ট আকল যা অন্য অন্যান্য মতবাদ দ্বারা প্রভাবিত সে বিবেককে তারা প্রাধান্য দিয়ে সেটাকে তারা উৎস দিনের উৎস মনে করছে আকিদের উৎস মনে করছে আবার তারা ফেতরা সবইয়া তাদের যে সুস্থ বিবেক সুস্থ প্রকৃতি সেটাকে তারা নষ্ট করেছে সেটা তারা সেটাকে তারা দল হিসাবে পেশ করছে নষ্ট দল হিসেবে এই জন্য তারা এতে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন নতুন নতুন উৎস আবিষ্কার করেছে আকিদের জন্য তারা সে সমস্ত আকিদের উৎসের অন্যতম হচ্ছে তারা ধারণা করে থাকে যে স্বপ্ন একটি আকিদার উৎস মনে করে থাকে ধারণা মনে হয়েছে এটা তারা এটাকে আঁকে উৎস মনে করে অলিক চিন্তা তাদের মাথার ভিতরে কোনো চিন্তা আসছে সেটাকে তারা প্রতিষ্ঠিত করার জন্য লিখে ফেলে পরবর্তীরা আসে ছাত্র ওস্তাদের মতটাকে প্রতিষ্ঠিত করার জন্য লেগে থাকে আবার দলিল খুঁজতে থাকে কোথাও কোনো সন্দেহ কিছু পায় কিনা কোনো রকমের দলিল পাওয়া যায় কিনা সেটা আনে প্রতিষ্ঠিত করে অর্থাৎ তারা আগে একটা দিন প্রতিষ্ঠা করে তারপর দলিল খুঁজতে থাকে কোরআন এবং শূন্য অনুসারে নিজেদেরকে গড়ে তোলে না এই জাতীয় মানুষের মধ্যে তাদের অতিরিক্ত যে সমস্ত অতীতের সমস্ত উৎস তারা খোঁজে তার মধ্যে একটি হচ্ছে স্বপ্ন একটি হচ্ছে ধারণা তথাকথিত ধারণা আরেকটি হচ্ছে অলিক চিন্তা ভাবনা অনুরূপভাবে তাদের মধ্যে কেউ কেউ কাষ্প হয়ে গেছে বা দাও বা তাদের বিশেষ রুচি রুচি ওয়াজ তাদের মনের ভিতরে উদিত হয়েছে ভাব উদ্ভট কথাবার্তা এগুলিকেও তারা তাদের উৎস তাদের আকিদের উৎস হিসাবে জ্ঞান করে থাকে অনুরূপভাবে তাদের আকিদের উৎস হিসাবে তারা জ্ঞান করে মনে জাগ্রত হওয়া মনে ভাব উদিত হওয়া মনে জাগ্রত হওয়া শব্দ প্রাপ্ত হওয়া তথাগত তাদের আবার কেউ কেউ ইসরা মেহরাজও যায় বিশেষ করে সুফি যারা ওদের মধ্যে তাদের মধ্যে আবার কেউ কেউ বসতে বসতে আবার আল্লাহর কাছে চলে যায় আবার ফিরে আসে কেউ কেউ আল্লাহকে দেখতে পায় ইত্যাদি ইত্যাদি সমস্ত কথা তারা বলে থাকে অধিকাংশই তারা এটাকে আঁকড়ে উৎস মনে করে থাকে এই জাতীয় জিনিসগুলো কখনো আঁকড়ে উৎস কখনো ছিলও না এবং কখনো হবেও না এই জাতীয় মিথ্যা জিনিসগুলো কখনো আখড়ের উৎস নয় চার নম্বর হচ্ছে তাদের কাছে কেউ কেউ তাদের কেউ কারো কারো কাছে বিভিন্ন গাল গল্প কোথায় কি গল্প ঘটেছে কোথায় কাহিনী ঘটেছে কাহিনী এনে তাদের ভর্তি বই ভর্তি করে রেখেছে সে সেই বই থেকে তারা আকিদা গ্রহণ করছে সেই বইয়ের মধ্যে গল্পগুলো অধিকাংশই মিথ্যা কোথায় কি কারামত হয়েছে কোথায় কি ঘটনা ঘটেছে কোথায় কি সমস্যার সমাধান হয়ে গেছে কার দ্বারা কোনো কবরে কি হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি যে সমস্ত কাহিনী গল্প তারা প্রচার করে সেগুলি তারা আকিদা উৎস মনে করে কেউ কেউ মিথ্যা বর্ণনা কেউ আকিদা উৎস বর্ণনা করছে অনেক মিথ্যা বর্ণনা রয়েছে বিভিন্ন সময়ে মিথ্যা বানোয়াট কথাবার্তা রয়েছে বানোয়াট এগুলিকে তারা আকদে উৎস মনে করে পাঁচ নম্বর হচ্ছে কেউ কেউ ইসরায়েলি বর্ণাকে আকদে উৎস মনে করছে ইসরায়েলি বর্ণা বলতে বুঝাচ্ছি আহলে কিতাব আমাদের আগে জায়গায় আগে যারা ছিল ইহুদি এবং নাসারা তাদের গ্রন্থগুলো বিকৃত সেখানে মিথ্যা বর্ণনা ভর্তি রয়েছে সেখানে নবীদের উপরে মিথ্যাচার করা হয়েছে এবং সেখানে আল্লাহর উপরও বিভিন্ন রকমের অপবাদ দেওয়া হয়েছে এই জাতীয় গ্রন্থের মধ্যে যে সমস্ত বর্ণনা আছে সেগুলি বা সে সময়কার যে সমস্ত শরীয় ছিল সেটার অনুসারে কিছু নিয়ে এসে কেউ কেউ আমাদের এই এই ইসলামের ভিতরে যারা বেদাতি তারা এই সমস্ত জিনিসকে আকিদের উৎস মনে করছে মূলত এগুলি আকিদের উৎস নয় ছয় নম্বর হচ্ছে কেউ কেউ মোতাসাবিহাত আয়াত যেগুলো আছে মোতাসাবিহাত আয়াতগুলো কোরআনে কারিমের কিছু সাবে আছে কোরআন কারিম আল্লাহ তালা বলেছেন হুম্ম মূল কিতাব কামাতগুলো মূল কিতাব বা উখার মোতাসাবে হাত বাকিগুলো হচ্ছে মোতা মোতাসাবে হাতগুলো নিয়ম হচ্ছে মহকামের দিকে প্রত্যাবর্তন করাবে ওটা সাহেবের ব্যাখ্যা করবে মহকাম অনুসারে আমরা যেভাবে বলেছি আকিদার আকিদা গ্রহণের মূলনীতির ক্ষেত্রে আমরা যেটা বলেছি সেভাবে কিন্তু এরা কি করে শুধু সাহেবটা গ্রহণ করবে অর্থাৎ যারা আকিদ তাদের আল্লাহ তালা যাদের অন্তর বক্রতা দিয়েছেন তারা মোতাসাবে গ্রহণ করে এবং সাহেবকে মহকামের দিকে ফেরত নেয় না অনুরূপভাবে মোতাসাবে যে সমস্ত হাদিস আছে সেগুলি তারা গ্রহণ করতে তৎপর থাকে কখনো তারা সেগুলিকে সহি আকিদা স্পষ্ট যেটা আসছে সহি হাদিসে স্পষ্ট যেটা আসছে সেটাকে তারা গ্রহণ করতে সচেষ্ট থাকে না তাদের কাছে মোতাসাবেগুলো বা যে অস্পষ্ট জিনিসগুলো তাদের কাছে বেশি প্রিয় এবং সেটাকে তারা বিশেষ সেটার জ্ঞানকে তারা বিশেষ জ্ঞান মনে করে থাকে সপ্তম যে যে উৎস তাদের কাছে রয়েছে সেটা হচ্ছে আল্লাহ আল্লাহ তালা যাদেরকে মাকদুব আলহিম দলিন বলেছেন অর্থাৎ যাদের উপর আল্লাহ তালা ক্রধান্বিত হয়েছেন এবং যাদেরকে পদভ্রষ্ট বলেছেন এই জাতীয় লোক ইহুদি এবং নাসারা এবং মাজুসি সাবেয়া এদের যে সমস্ত দর্শন আছে এই দর্শনগুলোকে তারা নিজেদের উৎস মনে করে থাকে ইহুদি নাসারা এবং সাবেয়া মাজুসি এবং গ্রিক যাদের দর্শন দুনিয়া ভর্তি তারা দর্শন এমন জিনিস দেখা ইমান বিল গাইব কোনো দেখার জিনিস নয় ইমান বিল না দেখে বিশ্বাস করা আর এরা হচ্ছে দর্শনে বিশ্বাসী অর্থাৎ তারা দেখে তারপর বিশ্বাস করবে নজুবিল্লা কখনো এই জাতীয় এই জাতীয় দর্শনে যারা বিশ্বাস করছে এদেরকে উচ্চ মনে করছে এই জন্য গ্রিক দর্শনকে তারা কাছে নিচ্ছে তাদের কাছে বড় নেতা হচ্ছে তাদের কাছে বড় নেতা হচ্ছে এরিস্টটল তাদের কাছে বড় নেতা হচ্ছে ফ্লাটুন তাদের কাছে বড় নেতা হচ্ছে ডেমোক্রেটস এরা হচ্ছে তাদের কাছে আকিদার গ্রহণ উৎস এবং তাদের কাছে বিশেষ ব্যক্তিত্ব অত ইসলামে আকিদার ক্ষেত্রে এদের কোনো ভূমিকা ইসলাম গ্রহণ করে না কারণ এই জাতীয় মানুষগুলো দলাল পদভ্রষ্ট নিজেরা এবং অন্যদেরকে পদভ্রষ্ট করবে কারণ তাদের কাছে নূরুল ওয়াহি ওয়াহির আলো নেই যেখানে ওয়াহির আলো নেই ফামা আলহমিন নূর ওমাল্লাম ইয়াজাল্লাহ নূর আন ফামা আল্লাহমিন নূর আল্লাহ বলছে যাকে আল্লাহ তালা এই নূর ওয়াহি ওয়াহির নূর দেননি তার কাছে কোনো আলো নেই সুতরাং তাদের কাছে আলো প্রার্থনা করা তাদের কাছে আলো চাওয়া এর অর্থই হচ্ছে নিজেকে পদ্রষ্টদের দলে সংযুক্ত করে দেয়া সুতরাং এই কখনো এদের দ্বারা সহি আকিদা কখনো এর মাধ্যমে সহি আকিদা লাভ হবে না অথচ এদেরকেই ইমাম বানাচ্ছে ওরা এদেরকেই তারা নেতা বানাচ্ছে কথাটা এমন হচ্ছে যেমন কবি বলেছিলেন ওমাইয়া জাল গোরাব আলাহুদ আলিলান ইয়াদুল্লু আলহা জিয়াফিল কিলাবি যে ব্যক্তি কোনো কাককে তার পথ প্রদর্শক বানায় কাক তো তাকে খারাপ জায়গা গন্ধ পুঁতি গন্ধময় জায়গায় নিয়ে যাবে ভালো জায়গায় নিয়ে যাবে না সুতরাং এরা যারা নিজেরা আকিদা থেকে বঞ্চিত সহি আকিদা থেকে বঞ্চিত অমুসলিম কাফের এরা পদভ্রষ্ট স্বাভাবিক বিভিন্ন দর্শনে বিশ্বাসী বিভিন্ন নীতি বিশ্বাসী একের সাথে একে অপরের দর্শনের কোনো মিল নেই সম্পূর্ণ উল্টা একে অপরকে ভুল ভ্রান্তিকারী বলে সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের কথা অনুসরণ করে চলে তারা সুতরাং বোঝা গেল যে এরা সহি আকিদায় সহি আকিদার পথে নেই অথচ এই আমাদের যারা আমাদের এই উম্মতের মধ্যে যারা পথভ্রষ্ট তারা এদেরকেই তাদের নেতা বানিয়ে নিয়েছে অনুরূপভাবে অষ্টম যে তাদের উৎস সেটা হচ্ছে তারা বিভিন্ন লোকের বাণী এবং তাদের ধারণা লোক অমুকে বলেছে অমুক অমুকের বাণীকে তারা অমুকের বাণীকে বিভিন্ন বিভিন্ন প্রাচ্য পাশ্চাত্যের বিভিন্ন লোকদের বাণীকে তারা আকিদের উৎস মনে করে থাকে এবং কোনো কোনো বাণীকে তারা কোরআন শূন্যের উপরে প্রাধান্য দিয়ে কথা বলে থাকে এই জাতীয় লোকের যে সমস্ত উৎস আছে সে সমস্ত উৎস সম্পূর্ণরূপে ভুল উৎস এতে কোনো সন্দেহ নেই সুতরাং এই উৎস যারা অনুসরণ করবে এই জাতীয় আমরা উল্লেখ করেছি যে যে তারা কোরআন সুন্না এবং আমরা যে সহি আকিদের যে উৎস আছে তার বাইরে আকিদের সহি উৎস এর বাইরে যে সমস্ত উৎসগুলি আমরা উল্লেখ করি সেগুলি থেকে যারা গ্রহণ করবে তার প্রত্যেকে পদভ্রষ্ট হবে এবং আকিদার এগুলি কোনো উৎস নয় এগুলি উৎস হিসেবে অনেকে গ্রহণ করছে আপনাদের সামনে সেগুলি আসবে আপনারা তখন খেয়াল করবেন যে কোনটি সহি উৎস আর কোনটি সহি উৎস নয় আল্লাহ আমাদেরকে সহি উৎস জেনে সেটা মানা তহিদান করুন এবং ভুল উৎস থেকে আমাদেরকে হেফাজ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত